بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে أستاذ أبو سفيان حفظه الله البيان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله سبحانه وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানুতালার নিকট লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাদের সামনে আজকে কিছু কথা বলার তৌফিক আনায়াত করেছেন এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আলী রদিউল্লাহ তালা আনহর একটি কৌল বা কথা আর সেই বিষয়টি আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আলী রদুল্লাহ তালা আনহর থেকে যে কথাটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা সেটি হচ্ছে উনি বলেছেন ব্যক্তি দ্বারা হককে চেনা হয় না বরং হক দ্বারাই ব্যক্তিকে চেনা হয় আমি আবার বলছি ব্যক্তি দ্বারা হককে চেনা হয় না বরং হক দ্বারাই ব্যক্তিকে চেনা হয় তো মূলত এর মানে হলো যে কোরআন ও সুন্না অর্থাৎ আপনি কখনো কোরআন ও সুন্নাকে ব্যক্তি দ্বারা মিজান করতে পারবেন না বরঞ্চ আপনাকে ব্যক্তিকে কোরআন এবং সুন্না দ্বারা ওজন করতে হবে মিজান করতে হবে তো আল্লাহ সুবাহান তালা কোরআনে বলেছেন ফাস আলু আহলা দিক্রি ইং কুং তুমলা তালামুন যদি তোমরা না জেনে থাকো তাহলে আহলু জিকির যারা আছে যারা জানে এদের নিকট তোমরা জিজ্ঞাসা করো তো এর মানে এই নয় যে আপনি এদেরকে অন্ধ অনুসরণ করবেন এবং রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন দিন আলেম তলব করা দিন আলেম অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফরজ করেছেন এখানে ফরজ শব্দ ব্যবহার করেছেন কোনো ব্যক্তি কোনো আলেম কোনো মোসাদ্দিক হক নাকি বেহক সঠিক নাকি ব্যাঠিক সেই জিনিসটুকু সেই কথাটুকু বা সেই বিষয়টুকু জানার জন্য আপনাকেও কিছু এলেম অর্জন করতে হবে আজকে যারা হক জামাত তালাশ করছেন যারা হক মানহাস তালাশ করছেন এদের নিকট আমার প্রশ্ন হচ্ছে আপনারা যদি হক কি জিনিস তাই না বুঝেন তাহলে কি করে বুঝবেন যে হকপন্থী জামাত কোনটা আপনি যদি সহি আকিদা সহি মানহাজ এই দুটি বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে সূর্যের মতো পরিষ্কার হয়ে যাবে যে হকপন্থী জামাত বা হকপন্থী মানহাজ কোনটি কোনো ব্যক্তি কোনো আলেম কোনো মোত্তাকি কোনো মোসাদ্দেক ইত্যাদি দেখে তার মাধ্যমেই জামায়াত হক কিনা সেটা নির্ণয় করা যাবে না আর ভাগ্যবশত এমন ব্যক্তিকে অন্ধ অনুসরণ করে সঠিক জামায়াত পেয়ে গেলেও মানুষের হৃদয় যে কোনো সময় পরিবর্তন হতে পারে মানুষকে সঠিক দিন থেকে সরানোর জন্য শয়তান তার চাল চালতেই থাকবে শুধু এখন চালছে বা ভবিষ্যতে চালবে তা নয় অতীতেও চেলেছে তার চাল তো কোনো সময় যদি ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায় আপনি যার অন্ধ অনুসরণ করছেন তাহলে তার অনুসরণকারী সকলেই পথভ্রষ্ট হয়ে যাবে আমরা এক্ষেত্রে বার্সিসার একটি হাদিস দেখতে পারি যেটি বনি ইসরায়েলের সময় সংগঠিত হয়েছিল তার অতপর রসুল সাল্লাহ আলাইস্লামের সিরাত থেকে আমরা দেখব যে কোনো ব্যক্তি হক থাকার পর সে ব্যাহক হয়ে যায় কিনা সে সঠিক থেকে হেদায়েত থেকে সে মুরতাদ বা পদভ্রষ্ট হয়ে যায় কিনা সে বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখুন আমরা বনি ইসরায়েলের যে ঘটনাটি বর্ণনা করার চেষ্টা করব সেটি হলো বার্সিসা নামক এক ব্যক্তি ছিলেন হয়তো ঘটনা সকলেই জানেন মোটামুটি সেই বার্সিসা নামক ব্যক্তি অনেক আবেদ অনেক ভালো একজন লোক ছিলেন তো সে ব্যক্তির কাছে কয়েকজন মুজাহিদ তার এক বোনকে রেখে যান আমানত স্বরূপ আর সেই বোনকে আমানত স্বরূপ রেখে যাওয়ার পর শয়তানের ওয়াস ওয়াসায় ধোকায় পড়ে একসময় সেই মেয়ের সাথে এই বার্সিসা নামক আবেদ ব্যক্তিটি মোত্তাকি ব্যক্তিটি মুসাদ্দিক ব্যক্তিটি এত বড় আলিম ব্যক্তিটি জিনায় পতিত হয় এবং যখন জিনায় পতিত হয় এবং সেই মেয়ের সাথে তার জিনা করার কারণে তাদের একটি সন্তান জন্মগ্রহণ করে শেষ পর্যন্ত শয়তানের ধোকায় এই বার্সিসা লোকটি সে মেয়েটিকে হত্যা করে তার পা প্রকাশ হয়ে যাওয়ার ভয় এবং সেই সন্তানটিকেও হত্যা করে আল্লাহ সুবাহ তালা সেটিকে গোপন রাখেননি সেটিকে প্রকাশ করে দিয়েছিলেন এবং প্রকাশ করে দেওয়ার কারণে সে মৃত্যুদণ্ডের ভয় মৃত্যুর ভয় যখন তাকে সে দেশের যে বাচ্চা ছিল তার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল শয়তান তার সামনে এসে দাঁড়িয়ে বলেছে হে বার্সিসা তুমি যদি আজকে আমাকে সেজদা করো তাহলে আমি তোমাকে তোমার এই মৃত্যু থেকে তোমাকে নিষ্কৃতি দিতে পারি বার্সিসা তখন তার অন্তরটি এতই অন্ধকার বা কালো হয়ে গিয়েছিল যে তার সেটিকের কারণে সে সেই শয়তানকে সেজদা করেই ফেলল এবং সে মুশ্রেক হয়ে গেল এবং সে মুশ্রেক হয়েই মারা গেল শেষ পর্যন্ত তার মৃত্যু হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো অর্থাৎ সে মুশ্রেক হয়েই মারা গেল আল্লাহ তালার কাছে আমরা এমন নির্মম ভাগ্য থেকে আশ্রয় প্রার্থনা করছি শুধু তাই নয় রসুল সাল্লাহ আলিয়াল্লামের যুগে তার অহিলেখক আমরা হয়তোবা সকলেই ঘটনাটি জানি রসুল সাল্লাহ আলাইস্লামের যুগে তার অহিলেখক ছিলেন যতজন অহিলেখক ছিলেন তার মধ্যে থেকে একজন অহিলেখক ছিলেন আবদুল্লাহ ইবনে সাদ রদি আল্লাহ আনহু উনি দুটি কারণে মোরতাদ হয়ে গিয়েছিলেন তো প্রথমত যে কারণটা ছিল তিনি রসুল সাল্লা সাল্লামের উপর যে অহি অবতীর্ণ হতো সেই অহি অবতীর্ণ হওয়ার সাথে সাথে উনি যে লিখতেন সেই লেখার সাথে সাথে উনি কিছু মন গড়া কথা লিখে দেওয়ার চেষ্টা করতেন এবং লিখে দিতেন তো আল্লাহ সুবাহান তালা ওনাকে রসুল সাল্লাহ সাল্লামকে বিষয়টি অবগত করান অবহিত করান যাই হোক এটা ছিল একটি প্রধান কারণ দ্বিতীয় যে কারণটি সেটি হলো যে তিনি মক্কায় চলে আসেন এবং মক্কার যে কুফাররা ছিল এদের সাথে তিনি যোগদান করেন এবং এক পর্যায়ে রসুল সাল্লাম যখন মক্কা বিজয় করেন মক্কা বিজয় করার পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত ওসমান রদিউল্লাহ তালহ সুপারিশ সেই ব্যক্তিকে মাফ করে দেন অতপর তিনি উত্তম একজন মুসলিম হিসেবে দুনিয়াতে থাকেন এবং আল্লাহ তালার কাছে আমরা এমনটাই মনে করি যে তিনি ইমানদার হয়ে দুনিয়া থেকে চলে গেছেন অর্থাৎ তিনি একটা সময় মোরতাদ হয়েছেন সঠিক পথ থেকে অর্থাৎ উনি আল্লাহ রব্বুল আলমিনের যে সঠিক দিন যে কোরআন এবং সহি হাদিস তা তার সামনে থাকা সত্ত্বেও উনি পথভ্রষ্ট হয়েছিলেন শুধু তাই নয় রসুল্লাহ সাল্লু সাল্লামের যুগে রসুলামের জীবদ্দশায় আরেকটি ঘটনা দেখতে পারি সেটি হচ্ছে মুসাইলামা কাজাব যে ছিল ভণ্ড নবদ যে দাবি করেছিল যে সে নবী এই ব্যক্তির কাছে রসুল সাল্লাহ ইসলাম রাজ্জাল এবনে উন ফোয়া নামক এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন তে ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করার কারণে অনেক ভালো এলেম অর্জন করেছিলেন অতঃপর তাকে মুসাইলামা কাজের কাছে পাঠানো হয় রসুল আসলামের উদ্দেশ্য ছিল যে এই ব্যক্তিকে পাঠান এই ব্যক্তিকে পাঠিয়ে মুসাইলামা কাজাবের যে দলটি আছে তাদেরকে দাওয়াত দেওয়া অথচ এই ব্যক্তি গিয়ে নিজেই সেই হৃদয় পতিত হয় অর্থাৎ নিজেই সেই মুসাইলামা কাজাবের সঙ্গী হয়ে যায় এবং তাদেরকে সহযোগিতা শুরু করে তো এই ব্যক্তির ব্যাপারে রাতেবিন বিন খাদিজ উনি বলেন যে রাজ্জালের খুশু অতপর ওনার কোরআন তেলাওয়াত তার উত্তম চরিত্র আদর্শ তার উত্তম কাজ সম্পর্কে যা দেখা গিয়েছিল তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক আর এমনি ওমর বলেন সে আমাদের সবচেয়ে উত্তম একজন কি ছিল প্রতিনিধি ছিল তাই অন্যদের চেয়ে তার ফিতনা ইমামবাসীর উপর অধিক কঠিন ছিল অর্থাৎ যে যে ফিতনায় পতিত হলো এই ফিতনায় পতিত হওয়ার কারণে তার যারা অনুসারী ছিল এদের উপরে ফিতনা অনেক কঠিন হয়ে আসলো এখন দেখুন আজকে আমি আপনাদেরকে আল্লাহর দিকট আল্লাহর দিকে পথের দিকে বা সঠিক মানহাজ বা সঠিক জামাতের দিকে আহ্বান করছি বা দাওয়াত দিচ্ছি আল্লাহ সুবাহনতলা না করুন আজকে যদি আমি পদভ্রষ্ট হয়ে যাই তাহলে দেখুন কোরআন এবং সহি হাদিসের যে দলিলগুলো রয়েছে অর্থাৎ কোরআন এবং সহি হাদিস কিন্তু সঠিক থাকবে ঠিকই থাকবে কিন্তু আমি পদভ্রষ্ট বা বাতিল হয়ে থাকব বা বাতিল হয়ে যাব তো কখনো এজন্য কোরআন এবং সহি হাদিসকে মানে কোরআন এবং সহি হাদিস সবসময় আপনাকে মূল্যায়ন করতে হবে এমনভাবে যেমনভাবে মূল্যায়ন করেছেন সাহাব একরাম রদিউল্লাহ তাল আনহুমাজমাইন তো আজকে সকল নিকট আমার উদাত্ত আহ্বান হলো যারা সঠিক মানহাজ বা যারা এই পথ তালাশ করছেন এদেরকে তালাশ করা উচিত কোরআন এবং সহি হাদিস দিয়ে তোরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা আপনাদেরকে সহি মানহাজ এবং শহীদ জামাত চিনার তৌফিক দান করবে আজকে এখানে শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে অটল রাখুন এবং সহি জামাত চিনার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিংয়ের মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন জাজা খুমুল্লাহ খাইরান